হৃদয়ের গহীন বনে কত নানা ফুল ফুটে হৃদয়ের গহীন বনে কত নানা ফুল ফুটে তুমি ছাড়া প্রেমের মালা গাথিনা গাথিনা ওহো মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা ও Medina Medina Medina Medina Medina Medina Medina ও মদিনা মদিনা ও মদিনা মদিনা ও Medina Medina Medina Medina Medina লক্ষ তারার মতো তুমি জ্বলছ এই অন্তরে আমি পথ খুঁজে নেই সেই আলোতে গহিনা দারে লক্ষ তারার মতো তুমি জ্বলছ এই অন্তরে আমি পথ খুঁজে নেই সেই আলোতে গহিনা ধারে মন জুড়ে তাই তোমায় পাওয়ার সীম বাসনা মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা ও Medina Medina Medina Medina Medina Medina Medina ও মদিনা মদিনা ও মদিনা মদিনা ও Medina Medina Medina Medina Medina মন তোমাকে খোঁজে কত স্বপ্নের আলিঙ্গনে কত কল্পনাতে যাই ছুটে যাই তোমারই পানে মন তোমাকে খোঁজে কত স্বপ্নের আলিঙ্গনে কত কল্পনাতে যাই ছুটে যাই তোমারই পানে ও বুঝে মন তোমায় ছাড়া কিছুই বুঝে না মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা মাদিনা মাদিনা মাদিনা মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা মাদিনা মাদিনা মাদিনা হৃদয়ের গহীন বনে কত নানা ফুল ফোটে হৃদয়ের গহীন বনে কত নানা ফুল ফুটে তুমি ছাড়া প্রেমের মালা গাথিনা গাথিনা ও হো মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা ও Medina Medina Medina Medina Medina Medina Medina ও মাদিনা মাদিনা ও মদিনা মদিনা ও Medina Medina Medina Medina Medina কলরা